রমাদান উপলক্ষে রেইনড্রপসের বিশেষ লেকচার সিরিজ চেনা অচেনা চেনা এই সিরিজে আলোচনা করা হবে আল্লাহ সুবহানহাতা আলার সুন্দর সব নাম আল আসমা উল হুসনা নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতহু আউদুবিল্লাহি মিনা শৈতান রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসালাম আলা সঈদিনা মোহাম্মদ ওয়ালা আলহি ওসহবিহি ওসাল্লাম তসলিমান কাসিরা আল্লাহ তালা বলেন ওয়ালিল্লাহিল আসমা উল হুসনা ফদ বিহা যাবতীয় সুন্দর নাম তারই জন্য সেসব নামে তাকে ডাকো আল্লাহ তাল্লাহ নিজেই নিজেকে নামকরণ করেন তাকে নাম প্রদানের কেউ নেই কোরআনে আল্লাহ তাল্লাহ তাকে আল হাই নামে নামকরণ করেছেন আল হাই এই নামের অর্থ হচ্ছে যিনি চিরঞ্জীব চিরন্তন শাশ্বত অমর হাই শব্দটির শব্দমূল গঠিত হয়েছে হা ইয়া ইয়া এই তিনটি শব্দের মাধ্যমে এটি চারটি অর্থ নির্দেশ করে প্রথমত বেঁচে থাকা জীবিত থাকা দ্বিতীয়ত প্রকাশ্য হওয়া বা কোনো কিছু সুস্পষ্ট হওয়া তৃতীয়ত সঞ্জীবিত হওয়া জীবনী শক্তি লাভ করা চতুর্থত সুস্থ ও ত্রুটিমুক্ত হওয়া এই শব্দমূলটি কোরআনে বারোটি রূপে মোট একশত চুরাশি বার এসেছে আল্লাহ তালা তিনি আল হাই চিরন্তন চিরজীবী তিনি সবসময় ছিলেন সবসময়ই আছেন এবং সবসময় থাকবেন তিনি স্বয়ংসম্পূর্ণ তিনি কারো উপর নির্ভরশীল নন সমস্ত সৃষ্টি তারই উপর নির্ভরশীল তিনি প্রতিটি বস্তুকে হায়াত বা জীবন দান করেছেন এবং প্রতিটি জীবিত সত্তাকে তার কাছেই ফিরে যেতে হবে আল্লাহ তাআলা বলেন هو الحي لا إله إلا هو فادعوه مخلصين له الدين الحمد لله رب العالمين তিনি চিরঞ্জীব তিনি ব্যতীত কোনো ইলাহ নেই অতএব তাকে ডাকো তার খাঁটি ইবাদতের মাধ্যমে সমস্ত প্রশংসা বিশ্বজগতের রব আল্লাহর জন্য গত পর্বেই আমরা উল্লেখ করেছি আল হাই নামটি তিনবার আল কাইয়ুম নামের সাথে জোড়া হিসেবে কোরআনে এসেছে আল কাইয়ুম নামের অর্থ হচ্ছে যিনি সবকিছুর ধারক ও বাহক এই দুইটি নামকে একত্রে উল্লেখ করা একটি চমৎকার সমন্বয় এই দুইটি নাম একত্রে আল্লাহ তাল্লার সমহান গুণ ও বৈশিষ্ট্যকে প্রতিফলিত করছে হাই অর্থ যিনি নিখুঁত জীবনী শক্তির অধিকারী জীবিত সত্তা তার সকল গুণ এবং বৈশিষ্ট্য নিখুঁত তার দেখার ক্ষমতা শোনার ক্ষমতা কথা সৌন্দর্য কাজ সব কিছু নিখুঁত অন্যান্য সৃষ্টি তারা জীবিত হলেও টিকে থাকার জন্য জীবিত থাকার জন্য তার আল্লাহ তাল্লার উপর নির্ভরশীল তিনি আল হাই চিরন্তন এবারে আসুন জেনে নেওয়া যাক কীভাবে আমরা এই নামের কিছু বরকত অর্জন করতে পারি প্রথমত সবসময় সেই সত্তার উপর আমাদের ভরসা করা উচিত যিনি সবসময় ছিলেন সবসময় আছেন সবসময়ই থাকবেন অর্থাৎ যিনি চিরঞ্জীব চিরায়ত চিরন্তন আল্লাহ তালা বলছেন وتوكل على الحي الذي لا يموت وسبح بحمده وكفى به بذنوب عباده خبيرا আপনি সেই চিরঞ্জীব সত্তার উপর ভরসা করুন যার মৃত্যু নেই এবং তার প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করুন সকল কাজের জন্য সেই চিরায়ত চিরন্তন আল্লাহ তাল্লার উপরে আমাদের ভরসা করা উচিত তিনি কখনো ঘুমান না এমনকি তন্দ্রাও অনুভব করেন না এই নামের বরকত অর্জনের আরেকটি উপায় হচ্ছে নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করা বিশেষ করে প্রত্যেক সলাতের পর এবং রাতে ঘুমানোর আগে এই আয়াতটি কোরআনের শ্রেষ্ঠ আয়াত এখানে শুরুতে আল্লাহ তাল্লাহ তার আল হাই এবং আল কাইয়ুম এই দুটি নামকে উল্লেখ করেছেন তিনি আল হাইউল কাইয়ুম আল্লাহ إله إلا هو الحي القيوم আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তিনি চিরঞ্জীব সব কিছুর ধারক لا تأخذه سنة ولا نوم তাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয় له ما في السماوات وما في الأرض আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবই তার من ذا الذي يشفع عنده إلا بإذنه কে আছে এমন যে সুপারিশ করতে পারে তার কাছে তার অনুমতি ছাড়া يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء দৃষ্টির সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সবই তিনি জানেন তার জ্ঞান সীমা থেকে তারা কোনো কিছুকেই আয়ত্ত করতে পারে না কিন্তু ততটুকু যতটুকু তিনি ইচ্ছা করেন وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما তার কুর্সি সমস্ত আসমান ও জমিনকে পরিবেষ্টিত করে আছে আর সেগুলো ধারণ করা তার পক্ষে মোটেও কঠিন নয় وهو العلي العظيم তিনিই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান এই নামের বরকত অর্জনের আরেকটি উপায় হচ্ছে বিপদের মুহূর্তে আল হাই আল্লাহ তাল্লার কাছে দোয়া করা রসুল্লাহ সাল্লাম যখন কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতেন তখন তিনি বলতেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগিস হে চিরঞ্জীব সব কিছুর ধারক আমি আপনার রহমত আকাঙ্ক্ষা করছি আল হাই চিরঞ্জীব এই নামের বরকত অর্জনের আরেকটি উপায় হচ্ছে এই নামের অর্থ সম্পর্কে ভাবনা করা তিনি সবসময় ছিলেন আছেন এবং থাকবেন তার কাছেই সকলকে ফিরে যেতে হবে কাজেই যে কোনো গুনাহের আগে আমাদের সতর্ক হওয়া উচিত বারবার ভাবা উচিত প্রতিটি গুনাহ কেয়ামতের দিন আমাদেরকে ব্যর্থতা ও শাস্তি প্রদান করবে গুনাহ হল সফলতা অর্জনের পথে বিরাট বাধা কাজেই নিজের উপর বা অন্যের উপর যে কোনো ধরনের জুলুম করা থেকে আমাদের বিরত থাকা উচিত আল্লাহ তাআলা বলেছেন وعنت الوجوه للحي القيوم সেই চিরঞ্জীব সর্বসত্তার ধারক আল্লাহ তাআলার সামনে সেই দিন সকলের চেহারা হবে অবনমিত وقد خاب من حمل ظلما এবং সে ব্যর্থ হবে যে জুলুমের ভার বহন করবে দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে হেদায়তের জন্য সরল পথের উপর টিকে থাকার জন্য আমাদের উচিত আল হাইয়ুল কাইয়ুম আল্লাহ তাল্লার কাছে দোয়া করা একটি পলকের জন্যেও যেন তিনি আমাদেরকে আমাদের নিজের নফসের উপরে ছেড়ে না দেন প্রতিটি মুহূর্তে আমরা তারই রহমতের মুখাপেক্ষী ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকে আজ তাগিস আসলিহলি আনিকুল্লাহ ওয়ালা তাকিলনি ইলা নফসি তরফাতে আইন হে চিরঞ্জীব সব কিছুর ধারক আমি আপনার রহমতের আকাঙ্ক্ষী আমার সকল অবস্থাকে সংশোধন করে দিন একটি মুহূর্তের জন্যও আমাকে নিজের নফসের উপরে ছেড়ে দেবেন না ওসল্লাহু তালা আল সঈদিনা মোহাম্মদ ওয়াইলা আলহি ওসহাবিহি ওসাল্লাম আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন রেইনডস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা YouTube channel www.youtube.com slash raindropsmedia org 2015.